বাংলা মানবতা সমাধান রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলী নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন আম্মাবাদ ফকদ কাল আল্লাহ তালফিল কুরআনিল করিম আউজবিল্লাহ মিনশানরজিম ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুদুন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আলমিন এক ও একক যার কোনো অংশী নেই যার কোনো শরিক নেই যে আল্লাহ ফাকরবুল আলমিন যেমন একমাত্র সৃষ্টিকর্তা তেমনি সমস্ত এবাদত বন্দেগী তার জন্য সুনির্দিষ্ট যে আল্লাহ ফাকরবুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং তার সুন্দর গুণাবলী রয়েছে সমস্ত এবাদত বন্দেগী একমাত্র সে আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য হওয়া উচিত সলাত এবং সালাম নাজেল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্য যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আল্লাহ মসল্লি আলিহি আল্লাহ মবারিক আলিহি আজকে আমার বিষয়বস্তু হচ্ছে তৌহিদ অর্থাৎ আল্লাহ আকরাবুল আলমিনের একত্ব এ তৌহিদ সম্পর্কে প্রথম আপনাদেরকে তার অর্থ সম্পর্কে যে তৌহিদের শাব্দিক অর্থ কী এবং পারিভাষিক অর্থ কী তৌহিদ কাকে বলে এ সম্পর্কে কিছু কথা বলবো তারপরে তৌহিদের বাক্য যা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আমাদেরকে শিখিয়েছেন সে সম্পর্কে বলবো আর তারপরে তৌহিদের উপকারিতা তৌহিদের ফজিলত তৌহিদের গুণ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ ফাকরবুল আলমী যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন প্রথম বিষয় হচ্ছে যে তৌহিদ কি তৌহিদ শব্দটি ওয়াহেদ বা আহাদ যা আমরা বুঝি এক বা একক এখান থেকে এসেছে ওয়াউ হা দাল এই তিনটি অক্ষরের সমষ্টি দিয়েই এই তৌহিদ শব্দ তৈরি হয়েছে তৌহিদ সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিন কোরআন করিমে বলেছেন ওয়া ইলাহ হুকুম এলাহ ওয়াহিদুল্লাহ ইলাহ ইল্লাহ রহমানুর রাহিম তোমাদের উপাস্য তোমাদের মাবুদ এক মাবুদ তো আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এক শব্দটি এলাহু ওয়াহেদ এই ওয়াহেদ শব্দটি উল্লেখ করেছেন লা ইলাহ ইল্লাহ তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই সত্য উপাস্য নেই যিনি দয়াবান যিনি পরম করুণাম আল্লাহ ফাকরাবুল আলমিন আহাদ শব্দটিও কোরআনে কারিম উল্লেখ করেছেন একটি ছোট্ট সুরাই কলহু আল্লাহ আহাদ হে নবী তুমি বলে দাও আল্লাহ পাক এক ও একক আল্লাহ আহাদ আল্লাহ পাক এক ও একক এই আহাদ শব্দটি কোরআনে করিম এসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণের ক্ষেত্রে এবং ওয়াহেদও এলাহু ওয়াহেদ আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন এখান থেকে এই ওয়াউহা দালের অক্ষরের সমষ্টি দিয়েই এ তৌহিদ শব্দটি তৈরি হয়েছে তৌহিদ ওয়াহাদা ইয়াহেদ তৌহিদ মানে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব ঘোষণা করা একত্বকে মেনে নেওয়া এবং একত্বের বাস্তবায়ন করা এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে তিনটি কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলম একত্র মেনে নেওয়া অর্থাৎ অন্তর থেকে বিশ্বাস করা কারণ ইমান বিশ্বাস হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম এক হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা এই জন্য তৌহিদকে অন্তরে প্রথম স্থান দিতে হবে বিশ্বাস করতে হবে অকাট্যভাবে দ্বিতীয় বিষয় হচ্ছে তৌহিদের স্বীকৃতি দান করা ভাষায় কথায় উচ্চারণ করে স্বীকৃতি দান করা যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে আল্লাহর একত্ব আর যদি কথায় আপনি আপনার ভাষা দ্বারা তার স্বীকৃতি না দান করেন তাহলে সেই তৌহিদ প্রতিষ্ঠা হলো না আর তারপরে তৃতীয় বিষয় হচ্ছে তৌহিদের বাস্তবায়ন করা আপনি অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্বকে বিশ্বাস করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্বকে আপনি স্বীকৃতি দান করেছেন আল্লাহ পাকের তৌহিদকে আপনি স্বীকার করেছেন উচ্চারণ করেছেন তার প্রমাণ দিতে হবে আপনার কাজে কর্মে এই তিনটি বিষয়ের নাম হচ্ছে ইমান তহিদকে এক শ্রেণীর মানুষরা মনে করেছে যে এটি জন্মগত ব্যাপার স্যাপার যা পেয়েছি জন্মসূত্রে পূর্বপুরুষ থেকে বাবা মায়ের সূত্রে এই তহিদ মানে এই জন্মগত মুসলিম হয় যথেষ্ট মোটেই না তহিদকে যেমন অন্তরে বিশ্বাস করতে হবে তেমনি এই আল্লাহর একত্র তহিদকে কথার দ্বারা স্বীকৃতি দিতে হবে এবং এই তৌহিদের বাস্তবায়ন করতে হবে কাজে পরিণত করতে হবে এর নাম হচ্ছে তৌহিদ তৌহিদ শুধু অন্তরে বিশ্বাসের নাম নয় তৌহিদ অন্তরে বিশ্বাস করে শুধু মুখে কলেমা বললাম তৌহিদের এর নাম শুধু নয় বরং তৌহিদ তার কাজে বাস্তবায়ন করার নাম এ তৌহিদ সম্পর্কে কোরআনে করিম যদি চর্চা করেন কোরআনে করিমের নাজিল করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র আর বাকি যে সমস্ত আলোচনা আছে সেগুলি হচ্ছে এই তৌহিদের পরিপূরক বিষয় তৌহিদের সমর্থনে সেগুলি নাজেল করা হয়েছে তৌহিদ শব্দের অর্থ বলছিলাম যে শাব্দিক অর্থ হচ্ছে ওকক মনে করা পারিভাষিক অর্থ হচ্ছে ইফরাদুল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব প্রতিষ্ঠা করা একত্বকে বিশ্বাস করা একত্বের বাস্তবায়ন করা এবং একত্বের স্বীকৃতি দান করা এই আল্লাহ ফাকরাবুল আলমিনের একত্র সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি বলতে চাই যে এই তৌহিদের কালিমা যে এই কালিমা আমরা সকলেই পড়ে থাকি মুসলিমরা কিন্তু এই তৌহিদের কালিমা আমরা তার অর্থও বুঝি না তার শর্তও বুঝি না তার দাবিও বুঝি না এবং তার চাহিদাও পূরণ করি না অনেকেই এই তৌহিদের কালিমা হচ্ছে কালিমায় লা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কলেমাই হচ্ছে কালেমাতু তহিদ আল্লাহর একত্রের বাক্য তৌহিদের বাক্য এই তৌহিদের বাক্যর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই সত্য উপাস্য নেই এতে দুটো অংশ রয়েছে একটি ইতিবাচক অংশ রয়েছে আর একটি নেতিবাচক অংশ রয়েছে ইতিবাচক অংশ হচ্ছে যেটাকে আল্লাহ পাক আলমিন এই কলেমায় পরে নিয়ে এসছেন প্রথমে নেতিবাচক অংশকে আল্লাহ ফাকরাবুল আলমী নিয়ে এসছেন লা ইলাহা কোনো এলাহ নেই উপাস্য নেই এটি হচ্ছে নেতিবাচক তাহলে বোঝা যাচ্ছে তহির প্রতিষ্ঠা করতে হলে নেতিবাচকও দিক থাকতে হবে এবং ইতিবাচক দিক থাকতে হবে হ্যাঁও থাকতে হবে এবং নাও থাকতে হবে প্রথম না করতে হবে অর্থাৎ প্রথম বাতিল উপাস্যকে অস্বীকার করতে হবে যেই উপাস্যকে মানুষ নিজে থেকে তৈরি করে নিয়েছে কিন্তু মহান আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি এই উপাস্যদের কথা দেননি সেসব উপাস্যকে অস্বীকার করতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিল্লা লা ইলাহা এ শিখিয়েছেন আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই আগে এলাহ নেই বলতে হবে এ নেই বলার পরে যখন আপনি আপনার মন মগজকে অন্য অন্য বাতিল উপাস্য থেকে ভ্রান্ত উপাসনা থেকে আপনি মুক্ত করে নিলেন তারপরে আপনি বলবেন এল্লাহ আল্লাহ ছাড়া এটি হচ্ছে ইতিবাচক পজিটিভ এই ইতিবাচক অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন সত্যিকার অর্থে মাহবুদ উপাস্য তার জন্য একমাত্র এবাদতের হক অধিকার এবাদত তার প্রাপ্য আর তার ছাড়া আর কারো হক নয় কারো অধিকার এবাদত নয় এ হচ্ছে কালিমা এলা ইলাহ ইল্লাল্লাহ যেটি হচ্ছে তৌহিদের কালিমা এই কালেমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমে প্রশংসা করেছেন আলম তারা কে দরাব আল্লাহ সালান কালিমাতান তৈবাতান তৈবা আসলোহা সাহাবে তু আফার ওয়াহাফিসামা হে নবী তুমি কি দেখনি যে কে দরাব আল্লাহ মাসালা কেমন আল্লাহ পাক রব্বুল আলমিন দৃষ্টান্ত উল্লেখ করেছেন কালিমাতন তৈবা একটি পবিত্র কালিমার এই কলিমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালিমা বলেছেন কাসাজারাতিন তৈয়বা এই পবিত্র কলেমার উদাহরণ হচ্ছে একটি ভালো পবিত্র লাভদায়ক গাছের মতো বৃক্ষের মতো যেই বৃক্ষ আসলোহা বেতু আফার ওয়াহাফিসামা যার শেকড় জমিনে মাটিতে অত্যন্ত মজবুত হয়ে থাকে এবং তার শাখা প্রশাখা আকাশের দিকে অতি উঁচা হয়ে থাকে সুন্দর হয়ে থাকে এইরকমই কালেমা তাইয়েবা যার অন্তরে শক্ত হয়ে মজবুত হয়ে যাবে সেই ব্যক্তির আমল কাজকর্ম তার যে বিভিন্ন জীবনের দিক রয়েছে সেগুলি সুন্দর হয়ে থাকবে সেগুলি হচ্ছে শাখা প্রশাখা এই কালিমা তৌহিদের এই কালিমা তৌহিদ এমন একটি বিষয় এই তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্র এমন একটি বিষয় যেই বিষয়টি হচ্ছে প্রত্যেক মানুষের ওপর প্রথম ফরজ কাজ প্রথম আবশ্যক কাজ এর আগে কোনো কিছু ফরজ নেই সেই জন্য কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পাকের তৌহিদকে বিশ্বাস না করে অথবা তৌহিদের স্বীকৃতি না দান করে উচ্চারণ না করে তৌহিদের বাস্তবায়ন না করতে চাই তাহলে তার কাছ থেকে অন্যান্য কর্মের আমলের দাবি করে কোনো লাভ নেই অথবা সে যদি স্বেচ্ছায় সেসব কর্ম করে তাতে কোনো লাভ নেই যেমন একজন ব্যক্তি তৌহিদবিহীন অবস্থায় যদি সলাদ সম্পাদন করে নামাজ আদায় করে যদি শ্যাম পালন করে রোজা রাখে যদি জাকাত প্রদান করে যদি হজ আদেই করে তাহলে তাতে কোনো কাজ হবে না যদি তার তৌহিদ আল্লাহর একত্ব ঠিক না থাকে এটি হচ্ছে প্রথম বান্দার ওপর ফরজ কাজ এই তৌহিদ এমন একটি বিষয় যার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সব কিছুই সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করার উদ্দেশ্য মানব জাতি জিন জাতি এই জমিনে বসবাস করবে এবং এই জমিনে বসবাস করে আল্লাহ ফাকরাবুল আলমিনের তহিদ প্রতিষ্ঠা করবে আমি এখানে একটু বিরতি দিচ্ছি আপনাদের আর তারপর ইনশা আল্লাহ তালা আমার বাকি আলোচনা সম্পূর্ণ করব। My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling us the light and forbidding what they love and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করো জান্নাত যাবার কি উপায় পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না উপেক্ষা করে শির সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোনো দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় তৌহিদ সম্পর্কে আলোচনা করেছিলাম তৌহিদের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্রের গুরুত্ব এত অপরিসীম যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার এই তৌহিদ একত্র প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন সুরে জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন মহান আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত বন্দীগীর জন্য লিয়া এর তাফসির কারগন তাফসির করেছেন লিয়া ইউ আহেদুন আল্লাহ পাক রব্বুল আলমের একত্র তৌহিদকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কারণ এবাদতে যদি তৌহিদ একত্র না থাকে তার নাম এবাদত থাকবে না তাহলে এবাদত মানেই হচ্ছে তহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা এবাদতে যদি শির্কের সংমিশ্রণ হয় এবাদতে যদি তৌহিদের যেটি বিপরীত বিষয় পরিপন্থী বিষয় শির্ক তার যদি সংমিশ্রণ হয় তাহলে তার নাম এবাদত থাকবে না সেটি শিরকে পরিণত হবে আর মনে রাখবেন এর সাথে যে সন্ন্যতে যদি নবী করিম সাল্লামের তরিকা ছাড়া অন্য কিছু ঢুকে পড়ে তাহলে সেটি আর সন্ন্যত থাকবে না সেটি বিদাতে পরিণত হবে তাহলে তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্বর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন কে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের তহিদ প্রতিষ্ঠা করা এই জমিনে এবং আসমান জমিনকে আবাদ করবে এই মানুষ এবং এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলমীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের তহিদ তারা প্রতিষ্ঠা করবে এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রেজিক দাতা এবং সেই ব্যক্তি সেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান এবং সূক্ষ্মদর্শী তৌহিদ এমন একটি বিষয় যে সমস্ত নবী এবং রসুলগণ নিয়ে এসেছেন এবং প্রত্যেক জাতিতে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী এবং রসুল পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যে তারা আল্লাহ পাকের একত্র প্রতিষ্ঠা করবে মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাত রসুল নাফি আনে আবুদুল্লাহ তাগুত সুরা নাহালের আয়াত নম্বর ছত্রিশে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ বাস নাফিকুল্লা উম্মাতে রাসুলা নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতিতে আল্লাহ ফাকরাবুল আলমিন রাসুল প্রেরণ করেছেন আনে আবুদুল্লাহ এই মর্মে এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ প্রতিষ্ঠা করবে একমাত্র এবাদবন্দি করবে ওয়াজতান তাগুত এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে উপাসনা থেকে ইবাদত বন্দিগি থেকে দাসত্ব থেকে তোমরা বেঁচে থাকবে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহ পাকের এবাদবন্দিগির কথা যেটি হচ্ছে ইতিবাচক আর তারপরে বলেছেন নেতিবাচক অজিতানিবুত তাগুত তাহলে এই ইতিবাচক নেতিবাচকের কথাই কালিমাই রায়াহিল্লাতে তুলে ধরা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আরও উল্লেখ করেছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশ্রিকু বেহিসাই আহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করিও না এখানে ইতিবাচক বলা হয়েছে এবং নেতিবাচকও বলা হয়েছে তাহলে শুধু এবাদত এই নয় যে আপনি আল্লাহ পাকের এবাদত করবেন নেতিবাচক থেকে বেঁচে থাকবেন না আপনি তার বিপরীত বিষয় থেকে বেঁচে থাকবেন না এমন নয় বরং যেমন আল্লাহ পাকের এবাদবন্দি করতে হবে তেমনি আল্লাহ পাক ছাড়া অন্যের পূজা থেকে উপাসনা থেকে এবাদবন্দিকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এই সম্পর্কে জানতে হবে এবাদত কোনগুলি কারণ অনেকে শির করে ফেলে আল্লাহ পাকে মানা সত্ত্বেও আল্লাহ পাকের প্রতি বিশ্বাস সত্ত্বেও শির করে ফেলে এই জন্যই যে তারা জানে না যে এবাদত কাকে বলে এবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব ফরজ করেছেন এবাদত যতগুলি এবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ করেছেন অথবা নবী করিম সাইসাল্লামের সুন্নত যেগুলি আল্লাহ পাক রব্বুল আলমের জন্য করা হয় এ সম্পর্কে আমি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আর কথা উল্লেখ করি তিনি বলেছেন এবাদত বলা হয় এমন একটি ব্যাপক বিষয়কে অথবা কাজ হোক প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক তাহলে এবাদত মানে শুধু নামাজ নয় যে একমাত্র নামাজ আল্লাহর জন্য পড়লাম এবাদত শুধু রোজা আর হজ আর জাকাত এই দু চারটি কাজে সীমিত নয় বরং এবাদত যেমন দোয়া একমাত্র দোয়া করতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এবাদত হচ্ছে কোরবানি করা জবাই করা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং তার জন্য তার উদ্দেশ্য জবাই করতে হবে এবাদত হচ্ছে মান্যত করা সুতরাং একমাত্র আল্লাহর জন্য মান্যত করতে হবে এবাদত হচ্ছে ফরিয়াদ করা এবাদত হচ্ছে স্মরণ আশ্রয় গ্রহণ করা এসব আল্লাহ পাক রব্বুল্লা আলমের নিকটে করতে হবে এবাদত বহু রকমের রয়েছে সমস্ত এবাদত বন্দেগি আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য করতে হয় সেজদা সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে করতে হবে সেজদাকে ভাগ করলে হবে না যে সম্মানের শেষদা শেষদায় তাজিম এই সুতরাং আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে আর এবাদতের শেষদা যেটি আল্লাহর জন্য খাস না শেষদা যে কোনো শেষদা হোক না কেন সমস্ত শেষদা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন এই তৌহিদ যেই তৌহিদ সমস্ত নবী এবং রসুলগণের দাওয়াত তৌহিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে প্রত্যেক জাতিতে আমি নবী রসুল পাঠিয়েছি এই মর্মে যে তাদেরকে তৌহিদের শিক্ষা দেবে তাহলে সমস্ত রসুল নবীর প্রেরণের উদ্দেশ্য হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা এই রকমই আল্লাহ পাক রব্বুল আলম আরেক আয়াতে উল্লেখ করেছেন যে ওমা আর সাল্লামিন কাবুল কামিন রসুল ইন ইল্লা নুহ ইলাইহ আন্না ইলাহা ইল্লা আনা ফাবুদুন আমি তোমার পূর্বে হে নবী যত রসুল প্রেরণ করেছি সমস্তকে ওহি করেছে এই মর্মে যে লাহ ইল্লা আনা আমি ছাড়া আর কেউ সত্য উপাস্য নেই একমাত্র উপাস্য বারহাক উপাস্য সত্য উপাস্য সত্য মাহবুদ আল্লাহ ফাকরাবুল আলমিন ফাবুদন সুতরাং একমাত্র আমার ইবাদত করবে তাহলে সমস্ত রসুল নবীর দাওয়াত ছিল আলিহমুসাল্লাম তাদের দাওয়াত ছিল একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিনের দিকে আহ্বান করা তার ইবাদতের দিকে আহ্বান করা তৌহিদ এমন একটি বিষয় যেই বিষয় মানুষকে দুই ভাগে ভাগ করেছে এ তৌহিদকে যদি মানব জাতি সকলেই আদম সন্তান সকলেই এক মত হয়ে মেনে রাখত তাহলে তাদের নাম হতো আত্মসমর্পণকারী তাদের নাম হতো মমিন মুসলিম এবং তারা দুই ভাগে বিভক্ত হইতো না কিন্তু এই তৌহিদকে একদল মেনেছে তাদের নাম হয়েছে মুসলিম মমিন আর যারা তৌহিদকে অস্বীকার করেছে তাদের নাম হয়েছে মুশরেক বহুত্ববাদী অথবা কাফের যারা তৌহিদকে অস্বীকার করেছে হয় কাফের নাম হয়েছে মুশরেক নাম হয়েছে বহুত্ববাদী হয়েছে সুতরাং মানব জাতি এক হয়ে থাকতে পারত যদি এই তৌহিদকে প্রতিষ্ঠা করত আল্লাহ ফাকরবুল আলমিন কোরআন কারিমের সাদ করেছেন ইন্নাহাজহি উম্মাতুক ওয়াহেদা নিশ্চয় এই জাতি মানব জাতি হচ্ছে একটি জাতি একটি জাতি ও আনা বকুম এবং আমি তোমাদের সকলের প্রতিপালক পালনকর্তা রব ফা বদুন সুতরাং সকলেই তোমরা আমার এবাদত বন্দী করো তহিদ এমন একটি বিষয় যেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব থেকে পার্থিব আজাব থেকে এবং পরকালের আজাব থেকে আশ্রয় রাখবে পানাই রাখবে তহিদ যদি প্রতিষ্ঠা করে তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব থেকে শাস্তি থেকে বাঁচতে পারবে নিরাপত্তা হাসিল করবে আর পরকালেও আল্লাহ পাক রব্বুল্লাহ আজাব থেকে বাঁচতে পারবে মহান আল্লাহ ইরশাদ করেছেন আমান ওয়ালাম ইমান নিশ্চয় যারা ইমান নিয়ে এসেছে শুধু ইমানের কথা আল্লাহ পাক বললেন না ওয়ালাম ইমান এবং সেই ইমানের সাথে জুলমের সংমিশ্রণ করল না জুলমের সংমিশ্রণ ঘটালো না এই জুলম জুলমের ব্যাপক অর্থও রয়েছে এবং বিশেষ অর্থ সবচাইতে বড় জুলমকে এখানে উদ্দেশ্য করা হয়েছে এই আয়াত যখন নাজুল হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবাইকে আমরা বিচলিত হয়ে যান পেরেশান হয়ে যান যে আমাদের মধ্যে কে এমন আছে যে জুলম করে না আইয়ুন আল্লাম ইয়াজলিম নাফসাহ আমাদের মধ্যে কে এমন আছে যে জুলম করে না অত্যাচার করে না ভুল ভ্রান্তি করে না তাহলে সাহাবাই কেরামরা জুলম অত্যাচার কোরআনের ভাষায় জুলম বুঝতেন কোরআনের ভাষায় ব্যাপক অর্থে জুল ব্যবহার হয়েছে তিনটি ক্ষেত্রে জুল ব্যবহার হয়েছে আল্লাহর একত্বের ক্ষেত্রে জুলম হচ্ছে শির এ অর্থে জুলম ব্যবহার হয়েছে এবং জুলম ব্যবহার হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হক ছাড়া মানুষের বিভিন্ন রকমের পাপের ক্ষেত্রে তৌহিদ ছাড়া বিভিন্ন রকমের পাপের ক্ষেত্রে যে কোনো পাপ করলে তাকে জুলম বলা হয়েছে কোরআন ভাষায় আর কোরআন ভাষায় জুলম বলা হয়েছে মানুষ মানুষের যদি জুলম করে একে অপরের অন্যায় করে তাকেও জুলম বলা হয়েছে আল্লাহ পাক বলেছেন যদি জুলমের সংমিশ্রণ না ঘটায় তাহলে আমাদের মধ্যে সকলে তো জুলম করে রসুল্লাহ সাল্লাহ বললেন যে আলাম তাসমা কৌল আল আব্দুসালেহ সদ বান্দা লোকমান হাকিমের কথা তোমরা শোনি তিনি তার বৎসকে তার ছেলেকে কি বলেছিলেন যে লাতুশরিক বিল্লাহ ইন্না শিরক আল্লাহমুন আজিম আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনিকানি বলছেন যে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন যে ছেলে ছেলে হে প্রিয় শেখ বিল্লাহ আল্লাহর সাথে শির করিও না ইন্না শির্ক আল্লাহ জুলমন আজিম কারণ শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলম অত্যাচার মহা পাপ তাহলে এই জুলমকে যদি কেউ না করে জুলম থেকে যদি বেঁচে থাকে তাহলে তাদের জন্য আল্লাহ পাক রব্বর আল্লাহমুল আমন তাদের জন্য দুনিয়ায় আমন রয়েছে নিরাপত্তা রয়েছে নিরাপত্তা রয়েছে আল্লাহ পাক পক্ষ থেকে আল্লাহর আজাব থেকে আসমানি দুর্যোগ থেকে জমিনের আজাব থেকে শারীরিক আজাব থেকে মানসিক শাস্তি থেকে পারিবারিক শাস্তি থেকে সামাজিক শাস্তি থেকে সার্বিক ধরনের শাস্তি থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে নিরাপত্তা যে লাহমুল আমন অহম মহতাদুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন দ্বিতীয় নিশ্চয়তা দিয়েছেন যে হৃদায়তের পথ যদি পেতে চাও সঠিক রাস্তা যদি পেতে চাও যদি জান্নাতের রাস্তায় থাকতে চাও আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তায় যদি থাকতে চাও যেটি সোজা রাস্তা সেরাত মুস্তাকিম তাহলে এই তৌহিদ এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যে ইমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ করতে হবে না সে বড় হোক আর ছোট হোক প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক গোপনীয় হোক শির্ক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে এ তৌহিদকে অনুধাবন করার উপলব্ধি করার তৌহিদকে বোঝার তৌফিক দান করেন এবং তৌহিদকে অন্তরে জায়গা দেওয়ার স্থান দেওয়ার মজবুত করার যেন তৌফিক দান করেন তৌহিদের স্বীকৃতি দিয়ে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক আলমিন আমাদের যেন অতীতের ভুল ভ্রান্তি গুনাখাতা মাফ করে দেন তৌহিদ বুঝার এবং শির্ক থেকে সতর্ক থাকার এবং তৌহিদের বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের ইমানের হেফাজত করেন আমাদের আমলের যেন হেফাজত করেন আল্লাহ ফাকরবুল রব্বুল যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ যেন গুনাখাত আমাদের মাফ করে দেন সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবাহকে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন I R F I Al Rayan bank Quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK pound account number